দুর্গম বন্ধুর পথ ধরেছি মৃত্যুকে তাই মোরা করব বরণ দুর্গম বন্ধুর পথ ধরেছি মৃত্যুকে তাই মোরা করব বরণ অপ্রতিরোধ এই কাফেলার নাম শিহরণ শিহরণ শিহর অপ্রতিরোধ এই কাফেলার নাম শিহরণ শিহরণ শিহর অপ্রতিরোধ এই কাফেলার নাম শিহরণ শিহরণ শিহর অপ্রতিরোধ এই কাফেলার নাম শিহরণ শিহরণ শিহরণ দুটি নয়ন মেলে যেদিকেই চাই কেবল দেখি বিস্ময়কর সৃষ্টি রহস্য ওই দূর নীলিমাই অসংখ্য গ্রহ নক্ষত্র পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া ঝর্ণাধারা নদীর কলতান আর পাখির কণ্ঠে কুহু কুহু গান এত আয়োজন বলো কে করেছে সবুজ চাদর বিছানো ওই ফসলের মাঠ দিয়েছে এমন চির বন্ধুত্ব শত নিয়ামত হৃদয়কে উজাড় করে কে সাজিয়েছে মনের গহিনে লুকানো এমন অসংখ্য প্রশ্নবুকে লালন করে নতুন প্রজন্মের নতুন প্রতিবাদিকাশের প্রত্যাশাই শিহরণ সাংস্কৃতিক পরিষদের তরুণ কণ্ঠশিল্পী নাইমুল হকের কণ্ঠে এবারের পরিবেশনা কেশে কেশে কেশে কেশে ইসলামী সঙ্গীতের অসাধারণ অডিও অ্যালবাম কেশে কেশে কেশে